রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যিনি আখেরাতের জীবন সম্পর্কে পরকালের অবস্থা সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকে দীর্ঘদিন ধরে এই আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে জান্নাত সম্পর্কে আলোচনা শুরু করব আজকে মনে করলাম যে এই জান্নাত যে জান্নাত হচ্ছে প্রত্যেক মমিনের আশা আকাঙ্ক্ষা বরং প্রত্যেক মুসলিম যার ইসলাম সম্পর্কে ধারণা রয়েছে এবং যেই ব্যক্তি মুসলিম হয়ে জীবন যাপন করতে চায় মুসলিম হয়ে বেঁচে থাকতে চায় এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চায় তার আশা আকাঙ্ক্ষা এই জান্নাত আল্লাহ আলম কোরআনে কেরিমে মানুষের আত্মাকে তিন ভাগে ভাগ করেছেন নফসে মুতমাইন্না নফসে লওয়ামা এবং নফসে আম্মারা বিশ্বু নফসে মুতমাইন্না হচ্ছে প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা অর্থাৎ যারা সর্বদা সৎ কাজকে ভালোবাসে ভালো কাজ করে তারা অবশ্যই জান্নাতের আশাবাদী জান্নাতের জন্য তাদের আকাঙ্ক্ষা রয়েছে জান্নাত হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য যেখানে তারা পৌঁছিতে চায় এমনকি নফসেলাউমা অর্থাৎ এমন আত্মা এমন মানুষ যারা ভালো কাজ করে মাঝে মাঝে মন্দ কাজ করে খারাপ কাজ করে কিন্তু তার সাথে সাথে পাপ হলে অন্যায় হলে খারাপ কাজ হলে সাথে সাথেই নিজেকে তিরস্কার করে ধিক্ষা দেয় এবং সংশোধন করার চেষ্টা করে নফসেলাউমা এইরকম মানুষের সংখ্যা বেশি পৃথিবীতে মুসলিমদের মধ্যে আর এক শ্রেণীর লোক রয়েছে নফসে আম্মারা বিশ্ব সব সময় খারাপ কাজের উদ্দেশ্য করে খারাপ কাজের দিকে ছুটে যায় এবং ভালো কাজের জন্য কোনো সময় ভ্রুক্ষেপ হয় না যেমন আজকাল নামধারী মুসলিম যারা নামে মাত্র মুসলিম কিন্তু তাদের যে কোনো আমল রয়েছে কোনো করণীয় রয়েছে কোনো কাজ রয়েছে তারা কি আল্লাহ ফাকরবুল আলমিন কোনো দায়িত্ব দিয়েছেন এরকম কোনো চেতনা নেই সারা জিন্দগি কেটে যাচ্ছে কিন্তু কখনো তারা ভাবল না যে আমাদেরকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন সব সময় পাপের কাজে অন্যায় কাজে ফরজ অজেব ছেড়ে দেওয়া এবং হারাম নাজাইজ কাজ করা এসবে নিমজ্জিত রয়েছে ডুবে রয়েছে এদেরকে বাদ দিয়ে বলা যেতে পারে প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা হচ্ছে এই জান্নাত হাসিল করা আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন এই জান্নাতের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে কোরআন এবং হাদিস ভরপুর রয়েছে বছরকে বছর আলোচনা করে শেষ করা যাবে না দু চার দশটি বক্তব্য নয় বরং বছরকে বছর আলোচনা করে শুধু জান্নাতের কথা শেষ করা যাবে না তবে সংক্ষেপে আলোচনা পেশ করব তাও হয়তো কয়েকটি আলোচনার প্রয়োজন পড়বে এই ব্যাপারে আল্লাহ আকরবুল আলমেন জান্নাতের বহু নাম রেখেছেন প্রথম বিষয় শুরু করব এই জান্নাতের নাম দিয়ে আল্লাহ পাক জান্নাতের বহু নাম রেখেছেন যেসব ভালো বস্তু তার একাধিক নাম থাকে ভালো ভালো নাম থাকে গুণবাচক নাম থাকে আল্লাহ পাকরাবুল আলমিনের জাতকে নেন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আল্লাহকে ডাকবেন আল্লাহ বলে রহমান বলে রহিম বলে গফুর বলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলম নিরানব্বইটি নাম রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিভিন্ন নামের কথা নবী করিম সাল্লা ইসলামের হাদিস রয়েছে মোহাম্মদ আহমদ ইত্যাদি আরো বহু নাম নবী করিম সাল্লাহ ইসলামের রয়েছে সুরাতুল ফাতিহা কোরআনে করিমের সর্বশ্রেষ্ঠ সুরা অল কোরআনুল আজিম বলা হয়েছে সুরা ফাতে সুরা আর তফসিলের কিতাবে চোদ্দটি নাম রয়েছে চোদ্দটি নাম রয়েছে ওই রকমই আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বহু নাম উল্লেখ করেছেন কোরআন করিমে তার কয়েকটি নাম আপনাদেরকে শোনাব আল্লাহ পাক এরশাদ করেছেন সুরায় ইউনুসের আয়াত নম্বর পঁচিশে ওল্লাহ দারিসালাম আল্লাহ পাক তোমাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করছেন দার মানে হচ্ছে ঘর আর সালাম মানে হচ্ছে শান্তি আর শান্তি শান্তির ঘরের দিকে শান্তির বাসস্থানের দিকে আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিচ্ছেন আল্লাহ পাক কত দয়াবান কত তার রহমত যে আল্লাহ পাক ডাকছেন আমাদেরকে সালাম আল্লাহ পাক তোমাদেরকে সালামের দিকে শান্তির ঘরের দিকে আহ্বান করছেন ওয়াহদি মাইয়া শাহ ইলা মুস্তাকিম এবং যাকে ইচ্ছা আল্লাহ পাক সঠিক পথের সোজা পথের সন্ধান দিয়ে থাকেন দিক নির্দেশনা দিয়ে থাকেন হৃদায়াত করে থাকেন তো আল্লাহ পাক এই আয়াতে জান্নাতের একটি নাম উল্লেখ করলেন দারুস সালাম এছাড়া জান্নাতের নাম হচ্ছে প্রথমে বলার প্রয়োজন ছিল তা হচ্ছে আল জান্নাহ জান্নাতের সবচাইতে প্রসিদ্ধ নাম যেটি যেই নাম দিয়ে শুরু করেছি সেটি হচ্ছে জান্না জান্নাতকে জান্নাত কেন বলে জান্নাত মানে জান্নাত মানে হচ্ছে বাগান তো জান্নাত যেহেতু গাছে ভরা ফলমূলে ভরা বাগানে ভরা সেই জন্য জান্নাতের নাম হচ্ছে আল জান্নাহ জান্নাত এই জান্নাতের আরেকটি নাম হচ্ছে আলফির দোষ জান্নাতুল ফিরদৌস আল্লাফা কোরআন করিমের সুরায় কাহাফের শেষে উল্লেখ করেছেন শেষ দিকে আয়াত নম্বর একশো সাতে শেষ রুকুতে ইন্নাল্লাজিন আমানু আমিলুস আলিহাতে কানাত লাহম জান্নাতুল ফিরদৌসে নজলা নিশ্চয়ই যারা ইমান নিয়ে আসলো ইন্নাল্লাজিনা আমানু তাহলে এই জান্নাত জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান নিয়ে আসতে হবে বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করতে হবে আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তাঁর রসুল সাল্লাহ আলী সাল্লাম যা বিশ্বাস করতে বলেছেন দেখে শুনে বিশ্বাস করতে হবে কারণ মুশ্রিকরাও বিশ্বাস করে বিদাতিও বিশ্বাস করে ভ্রান্ত বিশ্বাসীরাও বিশ্বাস করে যে নাস্তিক বলছে আল্লাহ নাই সেও বিশ্বাস করে মানে নেই বিশ্বাস করে ওই বিশ্বাস নয় যারা পীর মুর্শেদ ওলি গস কুতুব এসব সিরকি কুফুরিতে বিশ্বাসী তারাও বিশ্বাস করে কিন্তু ভ্রান্ত বিশ্বাস করে যারা দেবী দেবতা এসবে বিশ্বাসী তারাও বিশ্বাস করে কিন্তু কুফুরি বিশ্বাস সিরকি বিশ্বাস যারা তাবিজ তোমার উপর বিশ্বাস করে তাবিজ শরীরে থাকলে বলে মসিবেদ আসবে না বিপদ আপদ দূরে থাকবে তারাও বিশ্বাস করে কিন্তু সিরকি বিশ্বাস তাহলে ইমান মানে বিশ্বাস কোন বিশ্বাস যেই বিশ্বাস যে ইমানের কথা আল্লাহ পাক কোরআনুল করিমে সাদ করেছেন যে ইমান যে বিশ্বাসের কথা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন এই দুটি বিষয়কে মজবুত করে ধারণ করতে হবে আমরা বিশ্বাস করব কি যে আল্লাহ এবং তার রসুল সাল্লা বিশ্বাস করতে বলেছেন আমরা বিশ্বাস করব না কি যা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম বিশ্বাস করতে বলেননি তা বিশ্বাস করব না বিনা দলিলে কোনো কথা বিশ্বাস করব না এই জন্য যেখানেই সহি আকিদার কথা মানে বিশুদ্ধ বিশ্বাসের কথা আসবে সেখানে বাতিল ফাঁসের ভ্রান্ত আকিদার কথা আসবে সহি আকিদাকে বিশুদ্ধ বিশ্বাসকে আঁকড়ে মজবুত করে ধারণ করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং ভ্রান্ত বিশ্বাসকে ত্যাগ করতে হবে বিদায় করতে হবে শুধু ইমানের কথা বলেননি কারণ অনেকে মনে করে বিশেষ করে ফাসিক মুসলিম যারা ফরজ অজেব আদায় করাই দুর্বল পাপ করতে থাকে হারাম খেতে থাকে হারাম কাজ করতে থাকে মনে করে আল্লাহ গাফুর রহিম আল্লাহ একদিন মাফ করবেন উচ্চ আকাঙ্ক্ষা বড় আশা কিন্তু আমল নেই সেই মোতাবেক আল্লাহ পাক কখনো শুধু ইমানের কথা বলেননি যে বিশ্বাস করলেই কাজ হয়ে যাবে যেখানে আল্লাহ পাক রব্বুল ইমানের কথা বলেছেন সেখানেই আমলের কথা বলেছেন সুরে আসর পড়ুন দুই লাইনের সুরা মাত্র আমার পাড়ার ওয়াল লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ পাক এখানে ইরশাদ করছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস নিশ্চয় যারা ইমান নিয়ে আসলো এবং সৎ আমল করলো তারপরে আরেকটি বিষয় সলেহাত আল্লাহাক বলেছেন কোন যদি এক বচন বলা হয়নি আর যদি এক বচন বলা হয় তো নাকের অনির্দিষ্ট বলা হয়েছে মানে অনির্দিষ্ট আমল বহু আমল তাহলে একটি দুটি কাজ করে খুশিতে আর সামলাতে পারেন না নিজেকে যে আমি মাশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার বাবা মায়ের যেমন সেবার দরকার যেমন খেদমত করা উচিত যেমন হক আদায় করা উচিত তেমন করেছি অথচ নামাজি নন আপনি হবে না কাজ আপনি হয়তো নামাজের ক্ষেত্রে খুব ভালো কিন্তু আখলাখ চরিত্র মানুষের হকের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে আপনি উদাসীন যথেষ্ট নয় আল্লাহ পাক সলে হাত বলেছেন বহু বচন বলেছেন সলেহাত অনেক নেক আমল রয়েছে অনেক ভালো কাজ রয়েছে যে আল্লাহ পাক নেক বলেছেন ভালো আমল বলেছেন রসুল্লাহ যেগুলিকে ভালো আমল বলেছেন সেগুলি ও আমেল সলেহাত আল্লাহ পাক তাদেরকে কি দেবেন কানাত জান্নাতুল দৌস তাদের জন্য জান্নাতুল দৌসে নজুল্লাহ আতিথ্য হবে মেহমান নওয়াজি হবে আল্লাহ পাক মেজবান হবেন আর আল্লাহ পাকরাবুল আলমেনের পক্ষ থেকে নিযুক্ত খাদেম থাকবে খেদমত করার জন্য সেবা করার জন্য আপ্যায়ন করার জন্য আদর করার জন্য যত্ন করার জন্য খেদমতের জন্য আর আল্লাহ পাকরাবুল আলমিনের পক্ষ থেকে আপনার আমার মমিন মমেনাতের সম্মান করা হবে কাফি জান্নাতি মুখ রামুন আল্লাহ ফাকরাবুল আলম বলেছেন জান্নাত তাদেরকে সম্মানিত করা হবে সম্মানিত করা হবে এখানে বলা হয়েছে নজোলা তাদের আতিথ্য করা হবে তারা অতিথি জান্নাতের সোহান আল্লাহ জীবনে তো আমাদের মধ্যে কেউ নেই যারা কোনো রাজা বাদশাহ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতে দাওয়াত খেয়েছে এরকম লোক হয়তো নেই কিন্তু যদি একজন ওই রকম বিশিষ্ট ব্যক্তির বাড়ি যদি দাওয়াত জিন্দগিতে খেতে পাই তাহলে সারা জীবন ভরে মনে রাখে অথচ একজন মানুষ হতে পারে সেই মানুষ যার বাড়িতে আপনি বিশিষ্ট ব্যক্তি মনে করে আপনি যার বাড়ি দাওয়াত খেয়েছেন সে আপনার চাইতে সৎ নয় হতে পারে তার আমল আপনার চাইতে খারাপ সে হতে পারে আপনার সমান দয়ালু নয় দাতা নয় নিষ্ঠুর হতে পারে পাপিষ্ট হইতে পারে তারপর নিজেকে আপনি কত বড় মনে করছেন এবং কত মনে করছেন যে গৌরবের বিষয় আমার জন্য আর যেখানে রব্বুল আলমী যিনি খালেক যিনি মালিক যিনি রাজেক যিনি রিজিক দাতা যিনি বিশ্বজাহানের মালিক যিনি কালকে আমাতে একক মালিক তিনি আতিথ্য করবেন তার মেহমান হবেন জয়ুফুর রহমান হবেন রহমানের আল্লাহ পাকের মেহমান হবেন কানাত আলহম জান্নাতুল ফিরদাউস নজোলা আল্লাহ পাক রব্বুল আলমী সুরায় মোমেনুনের প্রথম দিকে বেশ দশ থেকে বারোটি আয়াতে মমিনের দশের বেশি গুণ উল্লেখ করেছেন বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তারপরে আল্লাহ পাক এরশাদ করেছেন ফিহা খালেদুন প্রথম গুণ কি উল্লেখ করেছেন বলতে পারেন প্রথম গুণ হচ্ছে কাদ আফলাহাল মেনুন আল্লাহম ফি সলাতেম খাসেউন প্রথম মমিন বলা হয়েছে কারণ ইমান ছাড়া নামাজ পড়লে কাজ হবে না মমিন বলা হয়েছে তারপরে মমিনের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে নামাজ বিনয়ী হই নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে নামাজ আদায় করে আরো বিভিন্ন গুণগুলি বর্ণনা করার পরে সর্বশেষ গুণ আবার কি বর্ণনা করা হয়েছে আল্লাহ সালাহিম সালাহিম ইউহাফিজুন যারা নামাজের হেফাজত আবার নামাজের কথা বলা হয়েছে তো নামাজবিহীন জান্নাত নয় মনে রাখবেন ভালো করে তারপর আল্লাহ কি বলছেন উলাই কাহমুল ওয়ারেস হন এরাই তো ওয়ারেস এরাই তো উত্তরাধিকারী ফিরদৌস যারা কিসের ওয়ারিস হবে টাকা পয়সা ধন সম্পদের যা আজকে আছে কালকে নেই যেসবের হেফাজতের জন্য পাহারা দিতে হয় হেফাজত না করলে চুরি ডাকাতি হয়ে যায় ছিনতাই হয়ে যায় এমন কিছু যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে আল্লাহ ফাকর এই আয়ত জান্নাতুল ফিরদৌসের কথা উল্লেখ করেছেন নবী করিম সাল্লা ইসলামের হাদিসটি আসছে পরে হাদিসগুলি উল্লেখ করব জান্নাতের সবচাইতে উচ্চ স্তর এবং সবচাইতে সুন্দর স্থান হচ্ছে কি জান্নাতুল ফিরদৌস ফিরদৌস তো আল্লাহ ফাকরবুল আলমীর ফিরদৌসের কথা উল্লেখ করেছেন আল্লাহ ফাকরবুল আলমিন কোরআন করিমে জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছে জান্নাতুল নাইম নিয়ামতের জান্নাত ভোগের জান্নাত নিয়ামতের জান্নাত আল্লাহ পাকের সাদ করছেন সুরায় মোমেনুন সুরায় মোমেনুর ছিল সেই আয়াত এগারো নম্বর আয়াত ফিরদাউসিয়া খালেদন আর সুরায় লোকমান আল্লাহ পাক এরশাদ করেছেন আয়াত নম্বর আটে ইন্নাল্লাজিন আমন ও আমিলুসলিহাত ইন্নাল্লাজিন আমান ও আমিলুসলিহাত লাহুম জান্নাতুন নাইম নিশ্চয় যারা ইমান নিয়ে আসলো এবং নেক আমল করলো তাদের জন্য জান্নাতের নাইম রয়েছে নিয়ামতের জান্নাত রয়েছে কোরআন করিমের সে আয়াতগুলি পেশ করার সময় নেই শুধু নাম নিয়ে যদি প্রত্যেকটি আয়াত পেশ করি তাহলে যথেষ্ট সময় লেগে যাবে তবে কিছু আয়াতের দিকে ইঙ্গিত করছি যেগুলিতে কোরআন করিমে জান্নাতের নামগুলি উল্লেখ করা হয়েছে যেমন দারুল খুলত আল্লাহ ফাকরবুল আলমে জান্নাতে একটি নাম উল্লেখ করেছেন স্থায়ী জগৎ বা স্থায়ী ঘর যেই ঘর নষ্ট হওয়ার নয় যেই ঘর থেকে আপনি সরিয়ে দেওয়া হবে আপনাকে আপনি সরে যাবেন এমনটা নয় অথবা আপনি থেকে যাবেন আর ঘর ধ্বংস হয়ে যাবে এমন নয় দুনিয়ার ঘর কেমন যতই ভালো ঘর হোক না কেন হয় ঘর আপনার আগে নষ্ট হবে না হলে আপনি ঘরের আগে ধ্বংস হবেন ঘর থেকে গেল ছেড়ে বিদায় নিলেন বড় বড় শাসকরা বড় বড় যারা দুনিয়ার জীবনে সুখী হয়েছে তাদের অবস্থা দুইয়ের এক হয় ঘর বাড়ি আগে ধ্বংস হয়ে গেছে সে বেঁচে আছে জেলখানার আসামি হয়ে হ্যাঁ? জেলখানায় পড়ে রয়েছে আর তার ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে চোখের সামনে দেখছেন না এমন ব্যক্তিদের বহু লোক রয়েছে মানুষ মানব জাতির ইতিহাস আর না হইলে এর উল্টো হয়েছে সে আগে ধ্বংস হয়ে গেছে ঘর বাড়ি তৈরি করলো বড় আশা আকাঙ্ক্ষা করে যে ঘর বাড়িতে বসবাস করো বসবাসের সুযোগ পেল না আল্লাহ ফাকরবুল আলম দারুল খুলদ বলেছেন স্থায়ী ঘর চিরকাল সেই ঘরে থাকবে জান্নাত জান্নাতের আরেকটি নাম আল্লাহ ফাকরবুল উল্লেখ করেছেন দারুল মকামাহ দারুল মোকামা যেখানে অবস্থান করবে সর্বদা অবস্থান করবে আল্লাহ পাক জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া মাওয়া মানে হচ্ছে মাওয়া মানে হচ্ছে স্থান স্থল জান্নাতুল মাওয়া যেটি হচ্ছে বাসস্থান জান্নাতুল মা আল্লাপাক বলেছেন জান্নাতে আদান আদান মানে হচ্ছে খুলদ চিরকাল থাকা আমাদের দেশের অনেকে এগুলো ভাগ করে যে কেউ জান্নাত আদান পাবে কেউ জান্নাতের ফিরদোস পাবে এইরকম কিছু হাদিস দ্বারা বোঝা যায় না তবে জান্নাতের বিভিন্ন নাম রয়েছে জান্নাতে আদান আদান মানে হচ্ছে অবস্থান করা চিরকাল থাকা তো জান্নাতে আদান বহু আয়াত আল্লাহ ফাকর বলেন জান্নাত আদানের কথা জান্নাত আদান ইন্তাজিরিমিন তাহাতি আদান হা আল্লাহ ফাকরবেন মাকামুন আমিন কোরআনে করিমে জান্নাতের নাম উল্লেখ করেছেন মাকামুন আমিন মানে নিরাপদ স্থল নিরাপদ স্থল যেখানে আজকে পৃথিবীতে মানুষ নিরাপত্তার অভাব অনুবাদ করছে অনুভব করছে যে কোনো জায়গায় আছে নিরাপত্তার অভাব মনে করছে হয়তো কোথাও কম কোথাও বেশি বিশেষ করে আমাদের দেশগুলিতে নিরাপত্তার অভাব ভালো বাড়ি তৈরি করেও ডাকাত বলে ভয় অথবা আশেপাশে গ্রামে অনেক শত্রু আছে তাদের বলে ভয় লাগছে বাড়ি থেকে রাত্রে বেরোতে পারছেন না মাকামিন আমিন জান্নাত হচ্ছে নিরাপদ স্থল মাকামে আমিন বলা হয়েছে জান্নাতের একটি নাম হচ্ছে মাক আদ সিদ্ক সত্যিকার স্থান সত্যিকার স্থান এমা ইবিন তাইমা রহমতুল্লাহ আলাইয়ের জীবনীতে লেখা হয়েছে যে তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে আয়াতগুলি তেলাওয়াত করছিলেন এবং এই আয়াত এই সুরা তেলাওয়াত করতে গিয়ে এই আয়াত যখন পৌঁছিলেন সুরে কামারে ফি মাক আদে সিদ্দিন মালিক মুক্তাদের সেই সময় তার রোহ কবজ হয়ে যায় সুলহান আল্লাহ ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতি ওয়া নাহার নিশ্চয় মুত্তাকিন যারা আল্লাহ ভীরু তারা জান্নাতে অবস্থান করবেন এবং নহর পাবেন জান্নাতের ফি মাক আদে সিদ্দিন আইন্দা মালিকি মুক্তাদের যিনি হচ্ছেন বাদশাহ আল্লাহ পাকরাবুল আলমিন যিনি হচ্ছেন সর্বশক্তিমান তার নিকটে যে মাক আদে সিদ সত্যিকার স্থান রয়েছে সত্যিকার স্থান যে স্থান আসলে স্থান চিরকাল থাকার স্থান সেই স্থানে অবস্থান করবে এই আয়াত যেমনই শেষ করেছেন তেমনি তার রুহ আল্লাহ পাক রব্বুল আলমিন কবুজ করেন এইরকমই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী যে অত্যন্ত ন্যায়পরায়ণ খলিফা বাদশাহ ছিলেন বরং ওমাইয়া বংশের মধ্যে একজন ব্যক্তিকে খলিফায় রাশেদ বলা হয় আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আনম আজমাইনদের মতো তিনি খেলাফত নবী করিম সাল্লা সাল্লামের একেবারে সুন্নতের অনুসারী করে পুরোপুরি অনুসরণ করে যে তিনি দেশ চালিয়েছেন এবং শাসন ব্যবস্থা কায়েম করেছেন তার একজন হচ্ছেন ওমর বিন আব্দুল রহমতুল্লাহ আলী অনেকে পঞ্চম খালিফা বলেছেন তাকে চতুর্থ খালিফার পরে খলিফার রাশেদ হিসাবে মধ্যখানে অনেক গ্যাপ তাদেরকে খলিফায় রাশেদ সমার করা হয়নি গণ্য করা হয়নি তুমার আব্দুল আজির রহমতুল্লাহ আলী ওই রকম শেষ জামানায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে কোরআন তেলাওয়াত করছিলেন কোরআন তেলাওয়াত করতে করতে যখন ওই আয়াতে পৌঁছছিলেন যে আয়াতি সুরে কাসাসে রয়েছে তিলকা দারুল আখেরা জান্নাতকে দারুল আখেরা বলা হয়েছে আখেরাতের ঘর আখেরাতের ঘর হচ্ছে কাফের জালেম পাপিষ্টদের জন্য জাহান্নাম এবং নেক সৎ মানুষদের জন্য দারুল আখেরা যে আসল আরামের ঘর শান্তির ঘর তা হচ্ছে জান্নাত তিলকা দারুল আখেরা এই হচ্ছে সে আখেরাতের ঘর না যে আলুহালিল্লাহ ফাসাদা এই ঘর তাদের জন্য তৈরি করেছি আল্লাহ পাক বলছেন যারা পৃথিবীতে নিজেকে বড় মনে করে না অহংকার করে না উদ্ধত প্রকাশ করে না লাফিল আর্দে অলুয়ান ওয়ালা ফাসাদান এবং ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে না ঝগড়া বিবাদ করে না অশান্তি সৃষ্টি করে না আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করে না ফাসাদ সৃষ্টি করে না আল্লাহ পাক দুটি শর্তের কথা বলেছেন নিজেকে বড় মনে করে না সবচেয়ে বড় অহংকারী হচ্ছে যে ব্যক্তি আল্লাহর এবাদত করতে অহংকার করে এত সুন্দর মাথা তার এত সুন্দর কপাল তার এত সুন্দর শিক্ষিত মানুষ এত বড় শিক্ষিত মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার এত বিজ্ঞ মানুষ আমি কি করে এই ধুলোতে মাটিতে জমিনে মাথা রাখবো অনেকে এরকম আছে যে নামাজ পড়া কাজকে মাটিতে সেজদা করা কাজকে মনে করি এগুলি এক লোকদের কাজ এটা আবার আমি কি করে করতে পারি এত শিক্ষিত মানুষ আবার সেজদা করা মাটিতে গড়াগড়ি করা এ কেমন কথা হইল এই শয়তানি অহংকার অন্তরে ঢুকে আছে সে প্রকাশ করুক আর নাই করুক সবচেয়ে বড় অহংকারী ওই ব্যক্তি যে আল্লাহ পাকের এবাদত বন্দীতে অহংকার করে আল্লাহর সামনে সেজদায় নত হয় না রুকুতে নত হয় না আল্লাহর সামনে তেয়াম করে না নামাজ পড়ে না আল্লাহ পাকে আদেশ নিষেধ মানে না অহংকার করল আপনি যদি আপনার আব্বার সামনে আপনার আম্মার সামনে একটা আদেশ হচ্ছে আর যদি এই আদেশ হলো ওই দিক দিয়ে চলে গেলেন হুকুম করলো আপনি নিজের ইচ্ছা মতো চললেন আপনি তাহলে আপনি অহংকারী এবং আপনি নিকৃষ্ট অহংকারী আপনি সমাজ আপনার সমাজে যারা গ্রামবাসীর কাছে অহংকার তো করেই করে নিজের বাবা মায়ের সামনে অহংকার করে তাহলে আপনার বাবা মায়ের সৃষ্টিকতা রব্বুল আলমিনের সামনে যে অহংকার সে কত বড় অহংকারী তাহলে জান্নাত খাওয়ার জন্য যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে অহংকার করে না মানুষের সামনে অহংকার করে না তিলকা দারুল আফেরা এবং শেষ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য মোত্তাকিদের জন্য এই আয়াতের তেলাওয়াত শেষ ইমাম ইবিন তাইমিয়া রহমতুল্লাহ আলাই জেলে ছিলেন সেই জামানে জালেম বিদাতিদের অভিযোগ কমপ্লেন মিথ্যা কথাবার্তায় তখনকার জালেম শাসকরা তাকে কারাগারে জেলে রেখেছিল শেষ অবস্থাও জেলে কেটেছে এবং জেল থেকে তার মৃতদেহ বেরিয়েছে কবরস্থান পর্যন্ত সামদেশ তো এই আয়াত শেষ আয়াত তিনি পাঠ করেছেন তো আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক এরকম ভালো তৌফিক দিয়ে থাকেন আল্লাহ যেন আমাদেরকে তাদের দলে সামিল হওয়ার যেন তৌফিক দান করেন সুযোগ দান করেন তো বলছিলাম জান্নাতের নাম বহু নাম রয়েছে দশ এগারোটি নাম আমি আপনাদের সামনে উল্লেখ করলাম জান্নাতের প্রশস্ততা জান্নাত জান্নাত সম্পর্কে জান্নাত সম্পর্কে আমরা আমাদের ধারণা কেমন হয় যেমন মনে হয় পৃথিবীতে একটা হয়তো রাজ প্যালেস আছে দু চার দশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার নিয়ে হইতে পারে এইরকম কিছু সামান্য কল্পনার জগতে কল্পনাতে আছে আমরা অথচ নবী করিম সাল্লাম বলেছেন যে জান্নাত সম্পর্কে মানুষ কল্পনাও করতে পারে না ওয়ালা খাতারা আলা কালবে বাসার কোন মানুষের কল্পনাতেও আসতে পারে না কল্পনা এত দূর পর্যন্ত যেতে পারে না যতদূর আল্লাপাক জান্নাতে রেখেছে যত কিছু আল্লাহাক জান্নাতে রেখেছেন তো জান্নাতের প্রশস্ততা সম্পর্কে সুরে আল ইমরানের আয়াত নম্বর একশো তেত্রিশ আল্লাহাক এর সাদ করছেন তোমরা দৌড় দাও আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো এখানে সারেও বলেছেন আর সুরায় হাদিদ আল্লাহা বলেছেন সাবেকু মুসাবাকা করো মানে কম্পিটিশন করো পৃথিবীর ক্ষেত্রে যদি একটা কম্পিটিশন ছাড়ে কোনো প্রতিষ্ঠান আর যদি তাতে সামান্য কিছু পুরস্কার থাকে আর বেশি না লাখ লাখ টাকার আর হাজার হাজার টাকার পুরস্কার না একটা মোবাইল পুরস্কার আছে পাঁচটা মোবাইল আর দু চারটা কিছু মুসাল্লা যাই নামাজ আছে তো দেখে নেন মানুষের তামাশা ঠিক না কি প্রতিযোগিতা যেখান থেকে হোক এই উত্তর প্রস্তুত করে দিতে হবে আর আমাকে দু একটা মোবাইল হাসিল করতে হবে আর এর চাইতে বড় যদি কার থাকে হ্যাঁ গাড়ি থাকে হ্যাঁ আরো কিছু থাকে কম্পিউটার থাকে তারও পেতে হবে এবারে আল্লাহ পাক রব্বুল আলমের কোন জান্নাতের জন্য মুসাহাবাকা কম্পিটিশন করতে বলছেন শোনেন ও এলা মাক ফেরাতিনের তোমাদের রবের মার্জনার দিকে তোমরা প্রতিযোগিতার দৌড় লাগাবা সারেও দৌড় দাও অজান্নাতিন এবং এমন জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো আর দোহা আর দোহা সামাওয়াত আল আর্থ সুরে আল ইমরান আছে আর দোহা সামাওয়াত আল আর্থ আর সুরে হাদিদে রয়েছে আর দোহা কারজি সামায় আসমান এবং জমিন আসমানকে আল্লাহ পাকে বহু বচন উল্লেখ করে সাত আসমান এবং সাত জমিনের যে প্রশস্ততা রয়েছে সেই প্রশস্ততার মতো আল্লাহ পাক রব্বুল আমিটি উদাহরণ স্বরূপ উপমা স্বরূপ উল্লেখ করেছেন এর মানে এই নয় যে শুধু পৃথিবীর সমান আর আসমানের আসমানের সমান না আসমান আর জমিনের সমান জান্নাত না উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে তোমাকে যদি বলা হয় যে পৃথিবী জমিন আসমানের সমান জান্নাত তাহলে কত বড় তুমি চিন্তা করবে এটা তো একটা কল্পনার মধ্যে রয়েছে কিন্তু নবী করিম হাদিস যে জান্নাত সম্পর্কে তুমি কল্পনাও করতে পারো না কল্পনা করে অতদূর পর্যন্ত পৌঁছিতে পারো না আর দোহাসামাওয়াল আর তার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনগুলির সমান ওই তাকিন এই জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে হ্যাঁ আল্লাহ জন্য সংযতদের জন্য যারা পাপ থেকে বেঁচে থাকে আল্লাহ পাকের আদেশ অমান্য করে পাপ করে না আর আল্লাহর এবং তার রসুল সাল্লামের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পাপ করে না হারাম নাজাজ কাজ করেও পাপ গোনা করে না আর ফরজ অজেব ছেড়ে দিয়েও পাপ গোনা করে না এরা হলো মুত্তাকি তাহলে মুত্তাকির খুব সহজ অর্থ বুঝে নিতে হবে যে আমাকে আল্লাহ পাকের যে আদেশ হয়েছে তা পালন করতে হবে আর যেসব থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বেঁচে থাকতে হবে এ হচ্ছে মুত্তাকি মুত্তাকি মানে বেঁচে থাকা ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাক আলমিনের বিরুদ্ধাচরণ নাফারমানি থেকে বেঁচে থাকে আল্লাহ পাক তাদের জন্য এই জান্নাত তৈরি করেছেন জান্নাতের বহু স্তর রয়েছে তিন নম্বর বিষয় হচ্ছে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে সবাই একই স্তরে হবে না ভাববেন না যে আমি আমল অল্প করলেও কোন রকম ফরজ অজেবটা করি আর হারাম থেকে বেঁচে থাকি মাঝে মাঝে ভুল ভালো করি অন্যায় কাজ করি আমিও জান্নাত যাবো ইনশাল্লাহ তোবা টোবা কত করছি আর একজন সৎ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি নেক ব্যক্তি প্রত্যেকটি পদে পদে চিন্তা করে যে হারাম তো জানি না আমার রিজিকে আর আমার তো কোনো রকমের ত্রুটি হয় না ফরজ অজেবে সবাই কি সমান একজন জ্ঞানী দিন সম্পর্কে জ্ঞান হাসিল করলো আর আপনি কোন রকম দেখা দেখি মুসলমান আমল করছে নামাজ রোজা তো করছি সবে তো কোনো ত্রুটি নাই হারাম থেকে তো বেঁচে থাকছি কিন্তু দিন সম্পর্কে তেমন জ্ঞান নেই সবাই কি সমান আল্লাহ কোরআনে করিম এরশাদ করেছেন কুল হালিয়াস্তাউল্লাজিনা হে নাবি আপনি বলে দেন যারা জানে যারা এলম রাখে জ্ঞান রাখে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে দিন সম্পর্কে তারা এবং যারা জানে যারা জানেন না উভয় কি সমান হইতে পারে দুই দলই কি সমান হইতে পারে কখনো সমান নয় এই কথাটা শুধু দুনিয়ার ক্ষেত্রে বলা হয়নি যে শিক্ষিত আর অশিক্ষিত কি সমান হইতে পারে আলেম আর একটা সাধারণ মানুষ কি সমান হইতে পারে দুনিয়ার ক্ষেত্রে শুধু নয় আখেরাতেও জান্নাতেও একজন জ্ঞানী দেখে শুনে জেনে সুন্দরভাবে বাদতবন্দীকে সম্বোধন করছে আর একজন মোটামুটি আবছা আবছা জানে যে নামাজ পড়তে হয় নামাজ পড়ছে রোজা রাখতে হয় করছে জাকাত দিতে হয় দিচ্ছে কিন্তু দিন সম্পর্কে তার জ্ঞান নেই দুটো কখনো সমান হইতে পারে না তাহলে বিভিন্ন স্তর রয়েছে একজন লোক ত্যাগ স্বীকার করেছে ইসলামের জন্য কোরবানি দিয়েছে ইসলামের সেবা জান মাল তা আল্লাহ রাস্তায় উৎসর্গ করেছে আর একজন তেমন নয় কোন রকম কোন রকম পেছনে থেকেছে দুজনে কি সমান হইতে পারে কখনো সমান হতে পারে না তো জান্নাতে বিভিন্ন স্তর রয়েছে আল্লাহ আকরবুল আলম কোরআন করিমের একটি আয়াতে এইরকমই যারা দিন সম্পর্কে সঠিক এলম হাসিল করে তাদের ফজিলত এবং খাঁটি মমিন তাদের ফজিলত সম্পর্কে বলছেন ইয়ারফাইল্লাহ মিনকুম ধারা যাক আল্লাহ ফাকরবুল আলমিন উচ্চ স্থান দান করবেন কাদেরকে আল্লাদিন আমানো যারা ইমান নিয়ে এসেছে উতুল এলমা বিশেষ করে যাদেরকে এলম দান করা হয়েছে দিন সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে দারাজাত আল্লাহাকে একটি স্তর কথা বলেন নিজে একটি স্তর ওপরে হবে দারাজাত বহু স্তর উঁচা হবে তাদের উতুল এলমা দারাজাত আল্লাহ ফাকরাবুল আলমিন এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে দারাজাত বহু দরজা বহু স্তরের কথা আল্লাহ কোরআনিকের উল্লেখ করেছেন একটি হাদিস আপনাদের সামনে পেশ করি নবী করিম সাল্লাহাম সাল্লাম থেকে আবু রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন কালা রসুল্লাহাম মান আমানবিল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসলো এবং রসুল উল্লাহামের প্রতি তার রেসালাতের প্রতি ইমান নিয়ে আসলো ও আকামা সলা সালাদ কায়েম করলো পাঁচ অক্ট নামাজ কায়েম করলো ও সামা রমজান রমজান মাসে রোজা রাখলো কানা হক কান আল্লাহ খেলাহুল জান্না তাহলে আল্লাহর ওপর তার হক হচ্ছে তার অধিকার হচ্ছে প্রাপ্য হচ্ছে যে জান্নাত আল্লাহ দেবেন তাকে তার মানে কি হজ ফরজ হজ না করলেও হ্যাঁ নেগেটিভ গুলো হারাম সুদ ঘুষ এসব থেকে না বাঁচলেও না ওগুলো থেকে বাঁচতে হবে কিন্তু ওই সময় হয়তো বলেছেন নবী এই হাদিস যখন হজ ফরজ হয়নি হজ সে জমানে ফরজ হয়েছে আর বাকি সবকিছুই কে বলা একটি হাদিসে সম্ভব নয় এই কয়েকটি কথা বলে দিয়ে কারণ এগুলি হচ্ছে মৌলিক বিষয় যার নামাজ ঠিক আছে নিয়মিত নামাজ পড়ে যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখে আন্তরিকর সাথে আল্লাহ পাকরবে ইবাদত বন্দী করে তার দ্বারা হইতেই পারে না যে আর অন্যান্য ফরজগুলি ছেড়ে দেবে অথবা কাবিরা গোনা করবে এমনটা হইতে পারে না আর ভুল ত্রুটি হলে অবশ্যই তোবা করে তোবা না করে বসে থাকবে জীবন কাটাবে হইতে পারে না আর মৃত্যু চলে আসবে বিনা তবাই হইতে পারে তো নবী করিম সাল বলছেন যে আল্লাহ পাক জান্নাত দেবেন কয়টি গুণের কথা বললেন আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান আর হ্যাঁ নামাজ কায়েম করলো আর রোজা রাখলো আল্লাহ পাকের ওপর তার হক হচ্ছে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরে দশ দান করেন তারপরে বলছেন জাহাদাফি আর সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করুক আর না করে বাড়িতে বসে থাকুক আল্লাহ জান্নাত দেবেন এটি ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে জিহাদ ফার্জে কিফায়া ফার্জে আইন হয়নি জিহাদের দুটো স্তর আছে ফার্জে কিফায়া সাধারণ অবস্থায় আর ফরজে আইন মানে প্রত্যেকের উপর ফরজ হবে আল্লাহ রাস্তায় সংগ্রাম করা জিহাদ করা যখন দেখবেন যে মুসলিমের বাড়ি ঘরের ওপর আক্রমণ হয়ে গেছে আপনি এখন ঘরে বসে থাকবেন না আমি আজ কিরাজগার করি আমি নামাজ পড়ি আমি আল্লাহ বিল্লাহ করি আল্লাহর কাছে দোয়া করি দোয়া করি শুধু শত্রুকে দূর করে দেবো শত্রুকে হালাক করে দেবো চলবে নবী করিম সাসম এরকম কাজ করেননি যে দোয়া দিয়ে শুধু শত্রুকে হালাক করে দেবো দোয়ার সাথে সাথে নবী করিম সাল্লাহ বদরহত করেছেন তবে যখন দেখা যাবে যে সাধারণ অবস্থায় আছি এমন পরিস্থিতি হয়নি তখন ফারজে কিফায়া তো ফারজে কিফায়ার অবস্থায় সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় জেহাদে অংশ নিতে পারুক আর নাই পারুক আল্লাহ পাক তাকে জান্নাত দেবে হয়তো বাড়িতে বসে আছে যেখানে তার জন্মভূমি সেখানে বসে আছে ফাকাল ইয়া রাসুল আল্লাহ আফাল নবাসের উন্নাস তাহলে কি মানুষকে সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যদি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান নিয়ে আসো পাচক্ত নামাজ কায়েম করো রোজা রাখো তাহলে আল্লাহ পাক জান্নাত দেবেন এই সুসংবাদ দিয়ে দি মানুষ খুশি হবে নবী করিম সাল্লাম বলে ইন্নাফিল জান্নাত মেয়াতা দ্বারা যা মনে রাখো যে এক হচ্ছে কোন রকম জান্নাতে চলে যাওয়া আর জান্নাতের উচ্চ স্তর পেতে হলে কর্ম করতে হবে তেমন কর্ম লাগবে আমল লাগবে ইন্নাফিল জান্নাতে মেয়াতা দ্বারা যা আল্লাহ পাক জান্নাতে এক শতটি স্তর তৈরি করেছেন এক শতটি স্তর আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আদাহ আল্লাহ মুজাহিদিন আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ যারা জিহাদ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই স্তরগুলি তৈরি করেছেন মনে রাখবেন জিহাদের ক্ষেত্রে জিহাদ মানে শুধু অস্ত্র দিয়ে জেহাদ নয় জিহাদের বিভিন্ন আবার ভাগ রয়েছে জেহাদ হাতের দ্বারা হইতে পারে কলমের দ্বারা হইতে পারে জেহাদ জবানের দ্বারা কথার দ্বারা হইতে পারে সর্বনিম্ন জেহাদ হচ্ছে অন্তর থেকে অন্যায়কে অন্যায়কারীকে ঘৃণা করে প্রতিবাদ জানানো এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের জেহাদ যে পাপকে এবং পাপিকে আপনি অন্তর থেকে ঘৃণা করেন এবং তার সাথে বসা তার সাথে একাকার হয়ে যাওয়া কে আপনি পছন্দ করেন না বরদাস্ত করেন না এটি হচ্ছে সর্বনিম্ন জেহাদ আর এটাও যদি না থাকে পাপ করছেন করছেন অন্যায় করছেন করছেন অন্যায় ডুবে আছেন আছেন আমার পার্থিব স্বার্থ আছে সুতরাং আপনার সাথে ওইভাবে চলি আমি যেমন একজন আল্লাহওয়ালার সাথে চলি না তাহলে আপনার মধ্যে এই নিম্ন স্তর নেই আল্লাহ ফাকরুল কোরআনে করিম দিয়ে জেহাদের কথা সুরা ফুরকানে উল্লেখ করেছেন বেহি তার দ্বারা তোমরা বড় জেহাদ করো জেহাদান কবির আল্লাহ বলে বেহি তার দ্বারা মানে করিম দ্বারা কারণ তার আগের আয়াতগুলিতে আল্লাহ পাক আলমিন আল ফুরকান কোরআনের করিমের কথা যা আল্লাহ নাজল করেছেন তার কথা উল্লেখ করেছেন প্রসঙ্গ হচ্ছে আল কোরআন তাহলে কোরআন করিম দিয়ে জেহাদ কি করে হতে পারে হ্যাঁ এটি হচ্ছে আসল বড় জেহাদ কোরআনে করিমকে আপনি যেইভাবে তার খেদমত রয়েছে প্রথম খেদমত হচ্ছে তার শিক্ষা দেওয়া আক্ষরিক জ্ঞান দেওয়া শিক্ষা দেওয়া মুখস্থ করা তারপরে তার প্রচার করা নিজে আমল করা এবং অন্য পর্যন্ত কোরআনের বিধান পৌঁছানো কোরআনের কথা অনেকেই জানে না অন্ধকারে রয়েছে তাকে কোরআনের আলো তার কাছে পৌঁছিয়ে দেওয়া আপনার কথার দ্বারা এগুলি সব জিহাদের সামিল আপনি অন্যায় বাধা দিলেন ভালো কাজের আদেশ করলেন এটি আপনার জিহাদ সুতরাং আমরা যে যেখানে আছি আমরা প্রত্যেকে যদি ইচ্ছা করি তা আমরা এই জিহাদে অংশ নিতে পারবো যে জেহাদে রক্তের প্রয়োজন করে না যে যে জেহাদে শাসকের দেশের মালিকের অনুমতির প্রয়োজন হয় না ভালো কাজের উপদেশ দেবেন অন্যায় কাজে বাধা দেবেন যতটা মৌখিক বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে ভালো কথার প্রচার করবেন ইসলামের প্রচার প্রসারে অংশ নেবেন আপনি একটি ইসলামিক ক্যাসেট দিলেন ইসলামিক সিডি দিলেন একটা ইসলামিক বই দিলেন কাউকে আপনি উপহার সঠিক আকিদা সম্পর্কে আপনি জানালেন ভ্রান্ত আকিদা সম্পর্কে সতর্ক করলেন যে এগুলি ঠিক নয় এ হচ্ছে আপনার জেহাদ তো মুজাহিদিনদের জন্য আল্লাহ পাকরবুল আলমিন একশোটি স্তর তৈরি করে রেখেছেন মা বাইন আদারা যাতাই না কামা বাইন সামাই আর্দ একশোটি স্তর মানে এমন নয় যে সিঁড়ি যেমন কতগুলি সিঁড়ি চড়ে আসলেন আপনার তিনতলায় আসলেন হয়তো পঞ্চাশটা তো কমপক্ষে চড়েছেন জানেন না হবে এরকমই তিন তলা চড়ে আসতে হয়তো পঞ্চাশটা বা একশোটা সিঁড়ি চড়া হয়ে গেছে এইরকম নয় একটি স্তর থেকে আরেকটি স্তর পর্যন্ত দূরত্ব হচ্ছে কামা বেইনা সামায় ওয়াল আর যেমন জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব রয়েছে সুহান আল্লাহ তাহলে আপনি যদি এক স্তরের লোক হন আর এক স্তরে আপনার চাইতে নেক আমলে ভালো কোনো ব্যক্তি সেই ব্যক্তি আপনার ওপর স্তরে আছে তার মানে সে আপনার থেকে কত দূরে আছে যেন সে আসমানে আছে আপনি জমিনে আছে সুহান আল্লাহ এই জন্য নবী করিম সাল্লাহামের একটি হাদিসে রয়েছে যে জান্নাতে জান্নাতিরা একে অপরকে দেখবে যেমন আমরা দিগন্তে তারকা নক্ষত্র রাজিকে দেখি কেমন করে জমিন থেকে তারকা দেখলে এইভাবে দেখা যায় না তাই না এইভাবে দেখতে হয় এইভাবে দেখতে হয় মাথা উঠিয়ে একজন নিম্ন স্তরের জান্নাতি দেখবে উচ্চ স্তরের জান্নাতি কি ওপরের মর্যাদায় যে জান্নাতি রয়েছে আপার ক্লাসের জান্নাতি তাকে দেখবে যেন সে নক্ষত্র দেখছে তারকা দেখছে ধ্রুব তারা দেখছে সুখ তারা দেখছে এইরকম ভাবে দেখবে সালতুমুল্লাহ নবী সাল্লাম সুতরাং যখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে ফিরদৌস তখন তোমরা জান্নাতুল ফিরদৌসই আল্লাহ পাকের কাছে কামনা করিও আউসাতুল জান্নাহ কারণ এই ফিরদৌস জান্নাত হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থান ও আল জান্না এবং জান্নাতের উচ্চ স্তর জান্নাতের উচ্চ স্তর আওসাত মানে হচ্ছে মধ্যবর্তী স্থান এমনি তো মধ্যবর্তী স্থান ভালো হয় আর তারপরে আরবি ভাষায় আওসাত মানে শুধু মধ্যবর্তী স্থান হয় না আওসাত বলা হয় উত্তম স্থানকে কোরআনের ভাষায় এবং নবিস হাদিসের ভাষায় বিভিন্ন ক্ষেত্রে ওয়াসাত বলা হয়েছে উত্তমকে এই জন্য এই ওম্মদ কি আল্লাহ পাক কোরআন করিমে সুরে বাকারে কি বলেছেন ওয়াসাতা এইরকমই আল্লাহ বলছেন যা আল্লাহকুম হে উম্মতে মোহাম্মদিয়া হে শেষ উম্মত মোহাম্মদ সাল্লাহামের উম্মত যা আল্লাহকুম তোমাদেরকে আমি কি করেছি উম্মতে ওয়াসাত মধ্যপন্থী উম্মত করেছি এটি একটি অর্থ ওয়াসাত মানে আর ওয়াসাতের সাহাবাহাম তাবাইন থেকে যে তফসির বর্ণিত আছে তা হচ্ছে খেয়ারান আদলান মানে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে করেছে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে করেছে যেমন অন্য যে বলছেন কোন খাইরা উম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এখানে বলা হয়েছে ওয়াসাতা মানে তোমরা শ্রেষ্ঠ জাতি তাহলে জান্নাতের ওয়াসাত মানে হচ্ছে উত্তম স্থান সর্বোত্তম স্থান জান্নাতের হচ্ছে ফিরদাউস সুতরাং তোমরা ফিরদাউস আল্লাহর কাছে তলব করবে ও রাহু বলছে আমার ধারণা হাদিসের আরেকটি অংশ হচ্ছে বর্ণনাকারী বলছেন যে কাহু আরসুর রহমান নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে এই জান্নাতুল ফিরদসের ওপরে রয়েছে আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের আরস যেখানে আছে কত কাছের আপনার কোনো বড় অনুষ্ঠানে হাজির হয়েছেন কি না একবার হাজির হয়েছে আল অন্দুলুস হলে হাজির হয়েছিলাম প্রিন্স এসেছেন তো কিছু লোক হাজির হয়েছে যারা আগে ভাগে হাজির হয়েছে একেবারে যেখানে স্টেজ রয়েছে আর প্রিন্স রয়েছে আর সেখানে আলে মলমা মশায়ক রয়েছে তাহফিজুল কোরআনের প্রোগ্রাম ছিল কোরআনে যারা আছে যেসব যুবকরা বাচ্চারা হাফিজ তাদেরকে সম্মানিত করার জন্য পুরস্কার দেওয়ার জন্য সার্টিফিকেট বিতরের জন্য তো যারা আগে ভাগে গেছে একেবারে কাছে বসে আছে তো তারপরে ফুল হয়ে গেছে হলে আর জায়গা নেই তখন দ্বিতীয় তলায় উঠো দ্বিতীয় তলায় উঠে তার সামনে দেখা যায় না তবে স্ক্রিনে টিভিতে দেখাচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে স্টেজ পুরো দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু দূরে আড়ে আছে আড়ে আছে তো আল্লাহ পাক রাব্বুল আলমিনের আরো হবে জান্নাতুল ফির জান্নাতুল ফিরদৌসের ওপরে জান্নাতুল ফিরদৌস নিচে আর তার উপরে আল্লাহ পাকের আরস অমিন হো তাফাজ্জারু আনহারুল জান্না জান্নাতের যতগুলি নহর প্রবাহিত হবে এখান থেকে প্রবাহিত হবে জান্নাতের নহরগুলি এই জান্নাতুল ফিরদোস থেকে প্রবাহিত হয়ে সব জায়গায় গেছে কাশ্মীরকে পৃথিবীর সবচাইতে সুন্দর এলাকা কেন মনে করা হয় ভারতের যতগুলি নদী বড় বড় নদীগুলি সব কাশ্মীর থেকে বেরিয়ে গেছে যার ফলে সারা পৃথিবী থেকে মানুষ আসে দেখার জন্য ভিজিট করার জন্য সহি বোখারি শরীফ হাদিস জান্নাতের দরজা জান্নাতের দরজা সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে কয়টি দরজা রয়েছে জান্নাতে আটটি দরজা রয়েছে আন সাহালিবিন সাহাদিন রাজি আল্লাহ নবী সাল্লাম কাল বিন সাদ সাহাবি রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে নবী করিম সাদ করেছেন ফিল জান্নাতে সামানিয়াত আবু আব জান্নাতের আটটি দরজা রয়েছে ফিহা বাবন ইয়োসাম্মার রাইয়ান তার একটি দরজার নাম হচ্ছে রাইয়ান দরজা এই দরজা আমাদের ভালো করে মুখস্থ আছে এই দরজা আমাদের ভালো করে মুখস্থ আছে এই দরজা দিয়ে কে প্রবেশ করবে হ্যাঁ এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে তার মানে কি যারা বেরোজাদার রোজা রাখেনি রমজান মাসের তারা তাহলে অন্য দরজা দিয়ে ঢুকে পড়বে হ্যাঁ না এর মানে হচ্ছে যে যারা বেশি বেশি রোজা রেখেছে ফরজরা তো রাখতে হবে প্রত্যেককে জান্নাতে যাওয়ার জন্য নাহলে জান্নাত নেই জান্নাত থেকে বঞ্চিত কিন্তু যারা বেশি বেশি রোজা রেখেছে ফরজ ছাড়া সন্ন্যত রোজা রেখেছে নফল রোজা রেখেছে সন্ন্যত রোজা সওয়াল মাসে ছয়টি রোজা হ্যাঁ তারপরে জিলহাজ মাসে আরাফার রোজা মহারমের রোজা তারপরে নবী সাবান অনির্দিষ্ট বেশ অধিকাংশ দিনগুলিতে রোজা রেখেছেন নফল রোজা বা সন্ন্যত বলতে পারি কারণ নবী সালাম এই দিনগুলিতে রোজা রেখেছেন সোমবারই বৃহস্পতিবার রোজা বেশি বেশি যে যত পারে এরকম রোজা রাখবে যারা যত বেশি নফল রোজা রাখবে তাদেরকে আল্লাহ পাক একবার রোজাদার হিসাবে চিহ্নিত তারা রমজান মাসে শুধু রোজা রেখে কেউ বলবেন যে লোকটি খুব রোজাদার বলবে কিন্তু রোজাদার কাকে বলবে প্রত্যেক সপ্তাহে রোজা রাখে প্রত্যেক সপ্তাহে যে রোজা রাখে লোকটি সত্যি রোজাদার মানুষ প্রায় রোজা রাখে তাহলে রোজাদার বেশি বেশি যারা নফল রোজা রাখে সন্ন্যত রোজা রাখে তাদের জন্য স্পেশাল আল্লাহ পাকের একটি দরজা রয়েছে লায়াত হল ইল্লা এখান দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে সহি হাদিস আবু হরিয়াল্লাহ তালানহ বর্ণনা করছেন একদিন হাদিস বর্ণনা করলেন একটি জান্নাত সম্পর্কে জান্নাতের দরজা সম্পর্কে আর বললেন মান আনফাকা জৌজাইন নদী আমিন আবু আবিল যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া খরচ করবে জৌজাইন যা কিছু খরচ করে দুটো দুটো করে খরচ করবে এর অর্থ কি যারা হাদিসের ভাষ্য করেছেন তারা বলেছেন প্রত্যেক ক্ষেত্রে একটি খরচ করেন করলেন খরচ কিন্তু দুটি করলে আরো ভালো যেমন আপনাকে বলি আপনি খাবার দিচ্ছেন একটা ফকিরকে কিন্তু শুধু সাদা ভাত দিয়ে দিলেন দিলেন তো কোন রকম পেট ভরবে গরিব মানুষ খেতে পায় না ও সাদা ভাত লবণ দিয়ে খেয়ে নিতে পারবে পারবে না পারবে হয়তো খিদা তাড়ানো ও খেয়ে নেবে আর আপনারও দান করা হইল কিন্তু আর একজন লোক না বা আপনি শুধু ভাত দিলেন না আপনি ভাতের সাথে গোস্ত দিলেন শাকসবজিও দিলেন জৌজেই দুই রকম খরচ করলেন আপনি দুই রকম খরচ করলেন আপনি আপনার গোস্ত হয়েছে আকিকার গোস্ত হয়েছে আকিকার গোস্ত দিলেন খরচ তো করলেন আপনি কোরবানির গোস্ত হয়েছে কাঁচা গোস্ত দিয়ে দিলেন আরেকজন না কোরবানির গোস্ত পাক শাক করে একবারে ভাত বিরিয়ানি খাওয়ালেন তাহলে জৌজাইন দুই রকম খরচ করলেন আপনি খাবার প্রস্তুত করে দিলেন আপনি চাউলও দিয়েছেন ভাত গোস্ত দিয়েছেন আপনি এইভাবে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে আপনি জোড়া জোড়া দিয়েছেন এক টাকা নয় দু টাকা দিয়েছেন আপনি তো নবী করিম সাল্লাম বলছেন যারা জোড়া জোড়া খরচ করবে আল্লাহ রাস্তায় নদী আমিন আবু আবিল জান্না আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দরজা সমূহ দিয়ে আহ্বান করবেন ডাকবেন ইয়া আব্দাল্লাহ হে আল্লাহর বান্দা হে আবদুল্লাহ আসো হাজা খৈর এই জান্নাত হচ্ছে তোমার জন্য কল্যাণকর জান্নাত হচ্ছে তোমাদের জন্য মঙ্গলের জায়গায় আসো ফমান আমিন আহলি সলাতে সুতরাং যে ব্যক্তি নামাজি হবে নামাজি মানে ফরজ নামাজি তো হইতেই হবে না হলে ইমানই নেই ইমানের প্রমাণ হচ্ছে ফরজ নামাজি হওয়া পাঁচ তো নামাজ পড়া সতেরো রাকা দিনে রাতে নামাজ পড়া হচ্ছে ইমানের সর্বনিম্ন পরিচয় আপনার অন্তরে ইমান আছে কি না মুসলিম উম্মা আপনাকে মুসলিম মমিন বলে বিবেচিত করবে আপনার এই পাঁচ অক্ট নামাজ দেখে পাঁচ অক্ত নামাজ যদি না পড়েন তাহলে আপনার কাছে কোনো প্রমাণ নেই যেমন নবী করিম সাল্লামের হাদিস রয়েছে সুতরাং এই ব্যাপারে ভাববেন না যে যদি নামাজি হই তাহলে স্পেশাল একটা গেট থাকলো কিন্তু যদি নামাজি না হয় অন্য অন্য ভালো আমল খুব আছে তা আমি মনে হয় মুক্তি পেয়ে যাবো না কখনো না বিশেষ করে নামাজের ক্ষেত্রে সঠিক মশলা কোরআন সন্ন্যান আলোক হচ্ছে যে নামাজের ওপর অন্য এবাদত নির্ভরশীল যেমন কালেমা এলা এলাহ ইল্লাল্লাহর সঠিক যে বাস্তবায়ন রয়েছে তৌহিদ এ তৌহিদের ওপর নির্ভরশীল হচ্ছে নামাজ আর নামাজের উপর নির্ভরশীল হচ্ছে অন্য অন্য ইবাদত বন্দী যার নামাজ নেই অন্য অন্য ইবাদত বন্দীতে কোনো লাভ নেই হজে লাভ নেই হাজি সাহেবে নামাজি উমরা করে লাভ নেই পয়সা খরচ করি মাতা পিতার সেবা করে লাভ নেই যদি নামাজ ঠিক না হয় তো যারা বেশি নামাজি অর্থাৎ ফরজ নামাজের সাথে সুন্নত নামাজ নিয়মিত সুন্নত রাতে বা বারো রাকাত পড়ে ভেতরে কোন রকমের অবহেলা শিথিলতা গাফিলতি নেই কেয়ামল্লাইল তাহাজুদ পড়ার চেষ্টা করে ইশরাক সলাতুজোহা এগুলিও মাঝে মধ্যে পড়ার চেষ্টা করে এমনিও নফল মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ নিয়মিত তাহিয়াতুল মসজিদ ধরার চেষ্টা করে যে আগে ভাগে যাব যাতে করে জামাজ শুরু করার আগে আমি দুই রাখা তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ পেয়ে যাই উজু করলাম দুই রাখাত নামাজ পড়ে নি এইভাবে যারা বেশি বেশি নামাজই হবে দয়ামিন বাবিসাল্লাহ একটি দরজা আছে জান্নাতের বাবুসাল্লাহ সেখান দিয়ে ডাকা হবে অমান কামিন আহলিল জিহাদ যারা আল্লাহ রাস্তায় জেহাদ করেছে তাদেরকে দৈয়ামিন বাবিল জিহাদ বাবুল জিহাদ একটি হবে তাহলে বাবুল জেহাদ নামে আরেক দরজা হবে অমান কামিন আহলি সিয়ামে যারা রোজাদার হবে দৈয়ামিন বাবির রাইয়ান বাবুর রাইয়ান দিয়ে আহ্বান করা হবে তাদেরকে ওমান কানমিন আহলি সাদাকা আর যারা সাদকা খেরাত বেশি বেশি করেছে জাকাত দিয়েছে এবং সাদকা দান খেরাত করেছে দই আমিন বাবু সাদাকা আর একটি দরজা হবে বাবু সাদাকা এইভাবে কয়েকটি দরজার কথা নবী করিম সাল্লাহ উল্লেখ করেছেন এছাড়া অন্যান্য দরজা রয়েছে আমলের ভিত্তিতে ওইসব দরজা দিয়ে ডাকা হবে ফাকাল আবু বকরিন বিয়াবি আন্তা উম্মিয়া রসুল আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান বলেন হে আল্লাহ রসুল আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হয়ে যাক আপনার জন্য আমার মাতা পিতাকে আমি উৎসর্গ করছি আরবদের এটি ভাষা ছিল কোনো ব্যক্তির ওপর অত্যন্ত খুশি হলে কোনো সম্মানিত ব্যক্তির শ্রদ্ধা পোষণের জন্য শ্রদ্ধা প্রকাশ করার জন্য বলতেন বে আবি আন্তি আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত আচ্ছা বলুন তো মা আলা মান দইয়া মিন তিলকাল আবু আবি মিন জারুরা একজন মানুষকে দুইটি তিনটি পাঁচটি সাতটি আটটি দরজা দিয়ে ডাকা হোক এর কোনো প্রয়োজন করে না প্রয়োজন আছে কি একটি দরজা দিয়ে ঢুকে গেলে হইল যথেষ্ট কিন্তু এমন কি কোনো ব্যক্তি হবে যাকে প্রত্যেক দরজা দিয়ে ডাক দিয়ে হবে এদিক থেকে আসছে ওইদিকে একটা দরজা আছে ওইদিক থেকে ডাকতে হবে আবার ওই দিক থেকে দেখতে পাচ্ছে দরজার পাহারাদার সে বলছে না না এদিক দিয়ে আসো এইরকম যেখান থেকে নজরে আসছে চারিদিক থেকে তাকে ডাক দেওয়া হচ্ছে এরকম কি কোনো ব্যক্তি হবে কে জিজ্ঞাসা করছেন অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালহ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন যে হ্যাঁ যখন জিজ্ঞাসা করে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ যে এমন কোন লোক হবে বললেন যে নাম হ্যাঁ ও আরজু আন্তাকুনা মিনহুম কিছু লোককে ডাকা হবে আর আমার আশা যে তুমি তাদের একজন সুফান আল্লাহ তুমি তাদের একজন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের পরে অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালান এক শ্রেণীর জালেম গুমরা পথ ভ্রষ্ট আজ কেউ রয়েছে উম্মতের নাম দিয়ে যারা তাকেও গালাগালি করে ইসলাম থেকে বহিষ্কার করতে ছেড়ে দেয়নি তাহলে যার এই সার্টিফিকেট রয়েছে কোরআন এবং হাদিসে তাকে যদি কেউ বলে যে না সে জাহান্নামি সে তাগুদ ছিল সে মুসলিমই ছিল না সে আত্মসাতকারী ছিল তাদের পরিণাম কথায় কোথায় হবে তা ভালো করেই বুঝতে পারছেন আল্লাহ পাক তাদের বিভ্রান্তি থেকে তাদের গুমরাহি থেকে আল্লাহ পাক মমিন মুসলিমদের যেন হেফাজত করেন আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাকে যেন হেফাজত করেন আল্লাহ পাক তাদেরকে যেন যেখানে আছে সেখানে আল্লাহ পাক ক্ষান্ত রাখেন আমিন ইহব্বাল আলমিন বুখারি মুসলিম শরীফের হাদিস জান্নাতের মাটি এবং নহর কেমন হবে জান্নাতের মাটি জমিন এবং নহর আল্লাহ ফাকর বললেন জান্নাতের নহর কথা কোরআন কারিম উল্লেখ করে সুরে মোহাম্মদ আয়াত নম্বর পনেরোতে আল্লাহ পাক কয়টি নহর কথা উল্লেখ করেছেন চারটি নহর কথা উল্লেখ করেছে জান্নাতের নহর রয়েছে ঝর্ণা রয়েছে ঝর্ণা আনহার নহর মানে নদী আর ঝর্ণা যেগুলোকে ওয়ুন বলা হয়েছে কোরআনে কারিমে ওয়ুন অনেক ঝর্ণার কথা আল্লাহাক উল্লেখ করেছেন আল্লাপাকের মাসাউল জান্নাতিল মুত্তাকুন সেই জান্নাতের উপমা যে জান্নাতের ওয়াদা করা হয়েছে কার সাথে ওয়াদা জান্নাতের আল্লাপাক শুধু মুসলিম বলেননি যে দাবি করো মুসলিম বাস আল মুত্তাকুন যারা আল্লাহ ভিরু যারা সংযত তাদের সাথে আল্লাপাক ওয়াদা করে ফিহা আনহারো আনহার মাইন গাইরে আসেন তাতে বেশ কিছু নহর রয়েছে মেম্মাইন পানির নহর আল্লাপাক নাহর বলেননি পানির নহর সমূহ রয়েছে তাহলে পানিরই বেশ কিছু নহর রয়েছে কিন্তু এক ধরনের নহর হচ্ছে পানির নহর পানির নদী এমন পানি গায়ে আসেন যা পচা সরা দুর্গন্ধময় নয় কারণ পৃথিবীতে অনেক নহর নদী দেখেছেন যে তার পানি কত পচে সরে রয়েছে আর তাতে কত মুর্দা লাশ যে ভাসছে তা তো দেখেছেন না গঙ্গায় পদ্মায় যমুনায় এরকম অনেক দেখেছেন আমরা দেখেছি ছোটকালে বেড়াতে যেতাম ওই ফরাক্কা দেখার জন্য ব্যারেজ দেখা দেখার জন্য আর দেখতাম ব্যারেজ কিন্তু ব্যারেজের পাশে প্রায় সময় দেখে যে দু চার দশটি লাশ মানুষের ভাসছে গরু ভাসছে ছাগল ভাসছে তো দুনিয়ার নহরে এসব হয় আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতের নহর এমন পানি গায়ে আসেন যেই পানির স্বাদ কোন রকমের পরিবর্তন হয়নি ওয়ানহার মিল্লাবান আর কতেক নহর রয়েছে নদী রয়েছে মিল্লাবান দুধের দুধের নহর রয়েছে লামিয়া তাগাইয়ার তো আমহ যার স্বাদ কোন রকমের পরিবর্তন হয়নি দুধ যদি বেশ কিছু সময় থেকে যায় আজকাল এক্সপায়ারি ডেট দেওয়া হচ্ছে তা যদি নাও থাকতো গ্রামের দুধ গরমে রেখে দিয়েছেন আর বেশ কিছু সময় রেখে দিয়েছেন তা খারাপ হয়ে গেছে না সেই দুধের স্বাদ কোন রকমের পরিবর্তন হবে না খারাপ হবে না ওয়ান হারোমেন খামরিন আর বেশ কিছু নহর হবে জান্নাতে যেগুলি হচ্ছে কিসের মদের নহর সারাবের নহর আল্লাহ পাক পৃথিবীতে দুনিয়াতে আমলের জগতে কর্মক্ষেত্রে মদকে হারাম করেছেন এবং মদ সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন অমুল খাবায় সমস্ত পাপের মূল শেকড় জড় সমস্ত পাপে পাপের গুনহার শেকড় মূল হচ্ছে এই মদ কারণ মদ খেয়ে নিলে নবী করিম সাল্লাম যেমন বলেছেন যে মানুষের হুঁশ দিশে থাকে না সুতরাং তার দ্বারা যে কোনো পাপ হতে পারে শির কুপুরি হইতে পারে মূর্তি প্রতিমাকে সেজদা করে দিতে পারে খুন করতে পারে ব্যবিচার করতে পারে মা বোনের সাথেও বেয়াদবি বা যে কোনো কাজ তার হয়ে যেতে পারে যে কোনো পাপ তার দ্বারা হইতে পারে স্ত্রীকে খুন করে দিতে পারে ছেলে মেয়েকে খুন করে দিতে পারে এজন্য মদ পান করাকে উমুল খাবায়স বলা হয়েছে তবে এই শারাব খামর নামে মদ নামে আল্লাহ পাক জান্নাতে এক নিয়ামত রাখবেন যার নাম হচ্ছে এই আল্লাহ কোরআনে কেন নামের দিক থেকে রয়েছে নামের দিকে শুধু রয়েছে নাম এই আঙ্গুর আঙ্গুর নাম আম আম হ্যাঁ? সান্তারা সান্তারা নাম রয়েছে কিন্তু আপেল আপেল নাম রয়েছে সেব রয়েছে কিন্তু তার স্বাদ আলাদা স্বাদের সাথে কোনো তুলনা নেই তার মজার সাথে কোনো তুলনা নেই দুনিয়ার মদে রয়েছে মাথার ব্যথা মাথা ঘোরা মাথা চক্কর এবং বিবেক হারিয়ে দেওয়া হুঁশ হারিয়ে দেওয়া জান্নাতের মধ্যে এসব খারাপ গুণ কিছু নেই শুধু ভালো দিক রয়েছে আল্লাহাক জান্নাতে বহু নহর রেখেছেন মিন খামির লজ্জাতিল্লি সারিবে যাতে রয়েছে পানকারীদের জন্য অত্যন্ত স্বাদ আসালিন আর পরি পরি শোধিত মধু রয়েছে জান্নাতে মধুর নহর মধুর নহর রয়েছে আজকে খাঁটি মধু এক কিলো দু কিলো যদি কিনতে হয় কোথাও বিশ্বাস করা মুশকিল পাওয়া মুশকিল একবার এক মধু বিক্রেতা এসেছে ওকে বলছে যে মধু কত করে বলছে যে চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা নয় তোমাকে দুশো টাকা কিলো দেব দেশের কথা বলছে দুশো টাকা কিলো দেবো কিন্তু আমার চোখের সামনে ভেঙে দিতে হবে মধু তোমাকে বলছে না তা পারবো না তা পারবো না তো <clears throat> আল্লাহ আকরাবুল আলম জান্নাতে মধু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কারণ দুনিয়ার মধুতে মৌমাছি পড়ে আছে ময়লা আবর্জনা পড়ে আছে তারপর তাতে কত রকমের ভেজাল হ্যাঁ আল্লাহ পাক তা থেকে মুক্ত রাখবেন এই জান্নাতের মধুর নহরকে ওয়ালাহম ফিহামিন কুল্লি সামারাত আর জান্নাতে প্রত্যেক রকমের ফল পাওয়া যাবে একবার এক দাওয়াতের কথা বলছি যে বিশেষ এক ব্যক্তি দাওয়াত করেছেন ইসলামী সেন্টারের একজন কর্মকর্তা তার বাড়িতে গিয়ে প্রথম আমার জীবনে দেখি যে প্রায় বারো চোদ্দ রকমের ফল দুপুরের খাবারে খাবার কি বারো চোদ্দ রকমের ফল তো ভাবলাম যে দুনিয়ার ফলগুলি সব চলে এসছে আর তার মধ্যে কয়েকটা ফল আছে নামও জানি না তো তাতেই যদি এই অবস্থা হয় আল্লাহ পাক কোরআনে কেরিমে বলছেন জান্নাতে মিনকুল্লি সামারাত পৃথিবীতে যত রকমের ফল হয় সমস্ত রকমের ফল জান্নাতে আল্লাহ পাক দেবেন মমিন মোত্তাকিদেরকে অমাকফিরাতমির রব্বাহিম তাদের রবের পক্ষ থেকে মার্জনার ঘোষণা কামান হুয়া খালেদুল ফিন্নারে তেমনি মনে রাখবে যে এক সেই লোক চিরকাল জাহান নামে থাকবে অসুকুমান হামিমা আর তাদেরকে গরম পানি দেওয়া হবে যখন পিপাসা লাগবে জাহান নামীদেরকে পানির জন্য চিৎকার করতে থাকবে বছর কে বছর দীর্ঘকাল তারপরে যখন পানি দেওয়া হবে পানি গরম পানি দেওয়া হবে ফাকাত্তা আম তাদের যে পাকস্থলী রয়েছে তাদের যে নাড়ি ভড়ি রয়েছে সব গলে সরে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ আকবর জান্নাতের আলোচনা শেষ হলে ইনশা আল্লাহ তালা জাহান্নামের আলোচনা শুরু করব তো নবী করিম সাল্লাম এই জান্নাতের মাটি এবং নহর সম্পর্কে এক বহু হাদিস রয়েছে একটি হাদিসে আবু রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন নবী করিম সালামতে কুল্লা ইয়া রসুল আল্লাহ বলছেন যে আমি বললাম যে হে আল্লাহ রসুল আকবর না আনিল জান্না মা বেনা ওহা জান্নাত সম্পর্কে আচ্ছা বলুন তো জান্নাত কি দিয়ে তৈরি হয়েছে জান্নাতের ঘর বাড়ি বিল্ডিং এসব কি দিয়ে তৈরি হয়েছে কাল রসুল্লাহ বললেন লাবেনাতুন মেন জাহাবিন ও লাবেনাতুন ফিনফিদ্দা জান্নাতে যে জান্নাতের ঘর নির্মাণ করা হয়েছে একটি লাবেনা বলে ইটকে কাঁচা ইটকে লাবেনা বলে ইট একটি ইট হচ্ছে কিসের মিন জাহাবিন স্বর্ণের সোনার একটি আর আরেকটি হচ্ছে চাঁদির রূপার একটি রূপার আর একটি সোনার ইট দিয়ে তৈরি আর মেলা তোহাল মিসকুল আজফারু আর তার গাড়া হচ্ছে গাড়া যে সিমেন্ট যা সিমেন্টের গাড়া করা হয় এক যুগে ছিল কাদা দিয়ে ঘর গাঁথত দেখেছেন কাঁচা ঘর আজকাল তো সিমেন্ট দিয়ে গাঁথা হচ্ছে ও কাদার যুগ চলে গেছে কিন্তু কাদাকে কাদা করে শক্ত যেগুলো মাটি এটেল মাটির কাদা করে সেটাকে গাড়া বলতো তো এই গাড়া হবে কিসের মিসকের মিসকুল আজফার সুগন্ধিময় মিসকে আম্বার মৃগ নাভি থেকে পৃথিবীর মধ্যে মূল্যবান যে বা যে আতর তৈরি হয় তা হচ্ছে মিসকে আম্বার মৃগ নাভি থেকে তা হবে ওর গাড়া প্রত্যেক দুইটি ইটের মাঝখানে যে গাড়া সেই গাড়া হবে এই মিসকে হাসবা ওহাল ইয়াকুত লুলু আর তার কংক্রিট হবে হ্যাঁ কি বলে ওগুলোকে হ্যাঁ কংক্রিটকে কি বলে বাংলায় কি বলছেন হ্যাঁ খোয়া হ্যাঁ খোয়া ঠিক অনেক আগেকার কথা খোয়া আসলে আজকাল মানুষ বাংলা ভুলে যে ইংরেজি ব্যবহার করছে তো যে পাথরগুলি পাথর আজকাল পাথর ভাঙে আগের যুগে দেখতাম ঝামা ভাঙতো ঝামা বুঝেন তো না যে ইটগুলো পুড়ে ঝামা হয়ে যেত ভাটাতে সেগুলোকে ভেঙে ভেঙে কত কষ্ট করে ভাঙতে থাকতো ভাঙতে থাকতো তারপরে ওইগুলোকে খোয়া ওই যুগে খোয়াটা শুনেছিলাম এখন তো কংক্রিট পাহাড় ভেঙে আসছে পাথর আসছে বলছে কংক্রিট তো এর যে কংক্রিট হবে খোয়া হবে তা কিসের আল ইয়াকুত ও লুলু ইয়াকুত মনি মুক্তা মনি মুক্তা মতি এগুলি হবে খোয়া অতুর্বাত হাল ওয়ারসো জাফরানো আর জান্নাতের মাটি হবে জাফরানের মাটি ওয়ার্স এক ধরনের ঘাস হয় সেই ঘাস অত্যন্ত সুগন্ধি আছে ওই সুগন্ধি ছড়াবে জাফরানও সুগন্ধি আছে জাফরানের মাটি জান্নাতের মাটি মাটি নয় জাফরানের মাটি বলছেন ব্যক্তি জান্নাতে যাবে চিরকাল থাকবে এমন নয় যে আমি গোনাটনা করে এসছি জান্নাতে চলে এসছি আবার কখন যে তাড়িয়ে দেয় এখান থেকে না চলে গেছেন জান্নাতে জান্নাত ব্যাস কামিয়াব আল্লাহ পাকের সাদ করেছে ফামান জুহজিহানির নারে উদ্খিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে খেলাল জান্নাত আর জান্নাতে দাখিল করে দেওয়া হয়েছে ফাকাদ ফাজ সে কামিয়াব হয়ে গেছে কাজ হয়ে গেছে কামিয়াব তো নবী করিম সাল্লাহ বলছেন মাইয়াদ খোলা খোলো জান্নাতে যদি প্রবেশ করে যায় তা চিরকাল থাকবে লায়া লায়ামুত মতের কোনো ভয় নেই আজকে সৌদি যদি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় যদিও ওই তারকা পাওয়ার মতোই ব্যাপার স্যাপার হ্যাঁ, আর আজকাল তো এর চাইতে বড় নাগরিকত্ব আজকাল দুনিয়ার এক শ্রেণীর মানুষ ইউরোপ আমেরিকার যদি নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় কানাডার নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় অনেকে মনে করেন বিশেষ করে পাকিস্তান ভারত আর বাংলাদেশ এসব দেশের মানুষ মনে করে যে বিরাট ব্যাপার সবার এই কম ব্যাপার সবার নাই ভাই কতদিন আর বাঁচবেন ওখানে আর ওখানে গিয়ে যদি মরে যান তখন আপনার ইন্টারন্যাশনালিটির কয় পয়সা মূল্য আছে যদি বিক্রি করতে চান যে আমার আব্বা মারা গেছে তো ওর ন্যাশনালিটিটা আছে সৌদি ন্যাশনালিটি আছে অথবা দুবাইয়ের ন্যাশনালিটি আছে বা আমেরিকান ন্যাশনালিটি আছে বা এটা বিক্রি করে দেবো ক টাকা দাম হবে নেবে কেউ কোনো মূল্য নেই সোফান আল্লাহ কোনো মূল্য নেই তাহলে এক্ষুনি যদি মত হয়ে যায় তা আপনার কোন বিষয়ের মূল্য আছে ইমান এবং আমলের মূল্য আছে যা পয়সা দিয়েও কেনা যাবে না পয়সা দিয়েও কেনা যাবে না কোথাও কিনে পাবেন না যে আমি ইমান আমল কিনে চাই আপনার মতো আমি ইমান চাই আপনার মতো আমি আমল চাই আপনার মতো এলএম বিদ্যা চাই দিন সম্পর্কে জ্ঞান চাই কিনে পাওয়া যাবে না তাহলে দুনিয়ার কোন মূল্য নেই দুনিয়ার নেতৃত্বের কোনো মূল্য নেই দুনিয়ার এই নাগরিকত্বের কোনো মূল্য নেই জমিন একই জমিন আপনার দাফন বাংলাদেশে হইলেও সেই মূল্য সৌদি আরবে হইলেও সেই মূল্য যদি কোনো অন্য কোনো দেশে হয় তবুও সেই মূল্য আপনার সাথে শুধু ইমান এবং সৎ আমল যাবে ব্যাস আর কিছু যাবে না তো নবী করিম বলছেন যে জান্নাতে যে প্রবেশ করে যাবে আর সেখানে মরণ হবে না আপনারা জানেন ওই হাদিস রয়েছে আল্লাহ পাক যখন জান্নাতিদেরকে জান্নাত দিয়ে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেবেন তারপরে আল্লাহ পাক ডাক দেবেন ইয়া আহলাল জান্নাহ জান্নাতিদেরকে ডাক দেবেন ইয়া আর হে জাহান্নামীরা সবাই তাকিয়ে দেখবে তাকিয়ে দেখবেন জান্নাতিরা তাকিয়ে দেখবে ভয়ে ভয়ে ভয়ে শঙ্কিত ভীত কি জানি কি যে হুকুম হয় ডাক দেওয়া হলো মানে আমাদেরকে আবার বের করে দিবে নাকি ভয়ে থাকবে একটু আর জাহান নামের আশায় যে ডাক যখন দেওয়া হয়েছে কি জানি হইতে পারে যদি কোন রকম আল্লাহ রহমত হয়ে যায় কিন্তু কাফের জালেম বেদিন জন্য আল্লাহ পাকে রহমত নেই আল্লাহর রহমত রয়েছে যারা আল্লাহকে ভয় করেছে চিন্তাশীল হয়েছে যে কি হবে জবাব কেমন করে দিব কিন্তু জবাব দেওয়ার মতো প্রস্তুতি নিতে নিতে ওই রকমের প্রস্তুতি হয়তো নিতে পারেনি তার জন্য কিছু সাজা শাস্তি হয়ে গেছে সেই রকম কিন্তু আল্লাহকে চেয়েছে আল্লাহ পাকে সন্তুষ্টির আশা রেখেছে ওর জন্য মেহনত করেছে তার জন্য রহমত হবে তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওই হাদিসে বলেছেন যে আল্লাহ পাক তখন মহৎকে জবাই করে দেবেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মতকে জবাই করে দেবে না হলুদুল ফালামত এখন দেখো চিরকাল থাকবে তোমরা আর মত হবে না জাহান নামের আগুনে জ্বলে জ্বলে সব সাপ হয়ে শেষ হয়ে যাবে মত হবে না চিল্লাতে থাকবে মত হবে না জ্বলে যাবে কুল্লামা নাজেদাত গাই রাহা লিয়া জু কুল আজাব আল্লাহ বলছেন চামড়াতে আসল কষ্ট হয় কষ্ট যে মানুষ অনুভব করে শরীরে চামড়াই চামড়া শেষ হয়ে গেলে কিন্তু আর কষ্ট নেই সেই জন্য আল্লাহ পাক চামড়া বদলিয়ে দিবেন এই কথা বলেছেন কোরআনে কেরিমে জান বেরোবে না রু বেরোবে না আত্মা বেরোবে না মানে মরণ হবে না জান্নাতিদের মরণ নেই চিরকাল জান্নাতে থাকবে ওয়ান আম এবং নিয়ামত ভোগ করতে থাকবে লাব আসু কোনদিন নিয়ামত শেষ হবে না লায়াবলা সাবাবহম যৌবন শেষ হবে না আজকে দেখুন আমাদের যৌবন শেষ হয়ে গেলাম যাদের যৌবন শেষ হয়ে গেছে তারা বুঝতে পারছেন যে আর কিছু নেই পৃথিবীর আছেই কি যা কিছু করলাম করলাম আর কয়দিন যে সময় আছে কখন যে চলে আসে বেশি বেশি মত মনে পড়ছে বয়স যাদের চল্লিশের ওপর হয়ে গেছে বেশি বেশি মতের কথা মনে পড়ছে যদি সত্যি মমিন হন তাহলে মমিন হলে তো যৌবন কালো মতের কথা মনে পড়বে কিন্তু সত্যি বিশেষ করে চল্লিশ হয়ে গেলে আরো জ্ঞান একজন মমিনের আরো পাকা হয় আল্লাহ পাক কোরআনে কারিম বলেছেন এই চল্লিশ বছর বয়সের কথা এবং তখন বেশি বেশি মত শোনা আর বাকি থেকে গেছে চল্লিশ হয়ে গেছে আর কত বাঁচবো দশ বছর ২০ বছর বেশি হইলে নবী শাসন সমান হইলে আর বিশ বাইশ বছর আর কত চোখের সামনে দেখতে দেখতে আপনার সৌদি আরবে বিশ বাইশ বছর তেইশ বছর হয়ে গেল শেষ তো যৌবন শেষ হবে না জান্নাতে যৌবন যৌবনই থাকবে বয়স ভাটিয়ে যাবে না ওয়ালা তোহার রাখো সিয়াবহম কাপড় আমাদের ভালো ভালো কাপড় দামি দামি কাপড় গিফট পেলেন অথবা দাম দিয়ে কিনলেন ছয় মাস পরে কাপড় ছিঁড়ে গেল এত দামি কাপড় ছিঁড়ে গেল জান্নাতের কাপড় ছেড়বে না পুরানা হবে না মুসনাদ আহমদের হাদিস জান্নাতের একটি গাছ যে গাছের কথা আল্লাহ পাক রবীন্দ্র কোরআন কারিমে উল্লেখ করেছেন আমাদের ভাইরা বলছেন যে সময় যথেষ্ট হয়েছে আমি ঘড়ি দেখিনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বাকি ইনশাআল্লাহ তালা যখন আমার কথা বন্ধই করে দিলাম আমাদের ভাই তো এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তালা আগামীতে ইনশাআল্লাহ এই বিষয়টিকে আরো পুরা করবো যেখান থেকে গেছে জান্নাতের মাটি পর্যন্ত হয়েছে নহর পর্যন্ত হয়েছে জান্নাতের গাছ এবং জান্নাতের ফলমূল জান্নাতের আপনার অট্টালিকা বাড়িঘর আল্লাপাক যা তৈরি করেছেন এসব আরো বেশ কিছু জান্নাতি কারা এবং জান্নাতিদের বৈশিষ্ট্য কি ইনশা আল্লাহ তালা সবগুলি আলোচনা আগামী অনুষ্ঠানগুলিতে করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস দান করে আল্লাহ ইন্না নসালুকাল জান্নাতুল ফিরদৌস মা কাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল আল্লাহ ইন্না নসালুকাল জান্নাতুল ফিরদৌস মা কাররাবা ইলাইহা মিন কওলিন আমাল আল্লাহ আমাদেরকে জান্নাতের ফিরদোস দান করো এবং তার জন্য আমাদেরকে নেক আমল দান করো নেক আমলের সৎ কাজের তৌফিক দান করো আল্লাহ আমাদের গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের উপর রহম করো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদোস দান করো তাদের গোনা খাতা তুমি মাফ করে দাও যারা বেঁচে রয়েছেন আর গোমরা পথভ্রষ্ট হয়ে রয়েছেন পাপি হয়ে রয়েছেন আল্লাহ তুমি মুসলিম উম্মার এসব লোকদেরকে আল্লাহ তুমি হৃদায়ত করো যেসব মহিলারা বেপর্দা বেহায়া হয়ে রয়েছে এবাদত বন্দীগীতে তুইটু রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দান করো আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরুদাস দান করো তাদের জান্নাতে যাওয়ার জন্য আমল করার তৌফিক দান করো আমিন ইয়ারাবাল আলমিন ওসল্লাহ আলী নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহবিহি আজমাইন يرشدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا ورسول الله معلمنا